আচ্ছা এই যে ডাকটি শুনছেন সেটা কিসের ডাক বলতে পারবেন কি অবশ্য যদি না পারেন তাহলে অবাক হওয়ার তেমন কিছু নেই কেননা কলকাতা শহরে এই ডাকের মানে বলতে পারেন এমন লোক খুব কমই আছেন তাদের মধ্যে অন্যতম হলেন বাহাত্তর নম্বর বনমালী নস্কল্যানের এক মেজবাড়ির বাসিন্দা ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা ধনাদা আপনাদের বুঝিয়ে দেবেন যে এই ডাক কোনো হুলো বেড়ালের নয় এ হলো অর্সিনেস অর্কা বা খুনেতিমির ডাক বাংলা গল্প পডকাস্টে আজ ঘনাদার সঙ্গে আমরা যাব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নমস্কার আমি গৌরব আর আপনারা শুনছেন বাংলা গল্প পডকাস্ট বাংলা গল্প পডকাস্টে আজ কবি ও সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের অস্মরণীয় চরিত্র ঘনাদাকে নিয়ে গল্প ভাষা প্রেমেন্দ্র মিত্র ছিলেন একজন বলিষ্ঠ কবি তাছাড়াও বাংলা কল্পবিজ্ঞানে তার অবদান অতুলনীয় কিন্তু বাংলা সাহিত্যের প্রথম দাদা ঘনাদা সৃষ্টিকর্তা হিসেবেই তিনি বাঙালি পাঠকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ঘনাদা যে গুল দেন এ কথা জোরের সঙ্গে বলতে পারলেও ঘনাদার গল্পের স্থানকাল পাত্রের তথ্যের ভুল কিন্তু কখনো খুঁজে পাবেন না তাহলে আজকে আসুন বাংলা গল্প পডকাস্টে পড়ছি প্রেমেন্দ্র মিত্রের গল্প ভাষা হঠাৎ চমকে উঠলাম ভালো গান শুনে যদি বলি কানে যেন মধু ঢালছে তাহলে এই বিদ ঘুটে আওয়াজ কানে যেন পাঁচন ঢালছে ছাড়া আর কি বলা যায় মনে হলো আকাশটাকে মিহি মোটা দাঁতওয়ালা করাতে এ যেন রসিয়ে রসিয়ে চিড়ছে এত কথা বলেও যার মহিমা ঠিক বোঝাতে পারছি না তা হলো সন্ধে রাত্রে কাছাকাছি কোথায় কাদের বাড়ির নিরিবিলি ছাদে কোনো শ্রীমান হুলোর কণ্ঠসঙ্গীত সারা পাড়াটার যেন কান কটকটিয়ে দিলে আর তার চেয়ে যা লোকসান করলে আমাদের একেবারে যাকে বলে ঘাটের কাছে এনে ভরা ডুবি অমন একটা পাকা চাল একেবারে মাতের মুখে দিলে কাঁচিয়ে আর সেরফ ওই একটি হুলো বেড়ালের মার্জার সঙ্গীতের গিটকিরিতে হুলো বেড়ালটা অমন দুশ্মন কার বাদ ছেদে ঠিক ওই ক্ষণটিতে না কালোয়াতি গলা সারতে শুরু করলে কি করতেন ঘনাদা ফাঁদ থেকে বেরোবার কোনো রাস্তা কি তার ছিল আড্ডা ঘরে শনিবারের রাত্রের খ্যাটের পর যা শুরু করেছিলাম তার মিনিট দশেক চালাতে পারলেই আর দেখতে হতো না ঘনাদাকে ল্যাজে গোবরে হয়ে রনে ভঙ্গে দিতে হতো কিংবা সাদা নিশা নড়াতে হতো সন্ধির কারণ এবার তো আর এলে বেলেদের দিয়ে খেলানো নয় একেবারে পেশাদারি পাকা ওস্তাদ আমদানি ঘনাদাকে ঘূর্ণাক্ষরও জানতে দিনই যে অমন একটি বোমা তার জন্য ঠিক সময় কষে নিয়ে সলতে ধরিয়ে জ্বালিয়ে রেখেছি দোতলার আড্ডা ঘরে সুতরাং ঘনাদা তৈরি থাকবার সময়ই পাননি একেবারে যে অতর্কিতে আচমকা ল্যাং মারা তা অস্বীকার করতে পারবো না সুতরাং ঠিক ধর্মযুদ্ধের কোঠায় পড়ে না কিন্তু কুরুক্ষেত্রেই বা সত্যিকার মহাবীরদের কজনকে ধর্মযুদ্ধে কাবু করেছে পাণ্ডবেরা না ঘনাদাকে জব্দ করতে যা আমরা করেছি আদালতে তার সপক্ষে সেই সেকালের মহাভারত পুরাণ থেকে শুরু করে হালের ভিয়েতনাম পর্যন্ত অনেক নজিরই দিতে পারি শুধু লজ্জার কথা এই যে জব্দ ঘনাদা হননি হয়েছি আমরাই কিন্তু কি মোলায়েমভাবেই না নিঃশব্দে জালটি ঘনাদার চারিদিকে গুটিয়ে এনেছিলাম অত্যন্ত বেয়ারা দিনকাল কন্ট্রোল করলেও যা ছাড়লেও তাই বাজারে কোনো কিছুই মনের মতো পাওয়ার জোনই খোলাখুলিভাবে ভাবে তবু সেদিন শিশির তক্তাঘাটের ভরসায় না থেকে সন্ধ্যার আগেই ট্রেনেই গঙ্গার বদলে রূপনারায়ণের জোড়া ইলিশ নিয়েই ফিরে এসেছে ঘনাদাকে অবশ্যই জোড়া ইলিশের খবরটাই জাঁক করে জানানো হয়েছে তাদের জাতকুল গোপন করে রাত্রের ভোজটা একরকম ভালোই হয়েছে ভাজা থেকে ইলিশ ভাতে পর্যন্ত ঘনাদা বেশ তাড়িয়েই খেয়েছেন মনে হয়েছে ঝালটা খাবার সময় একটিবার যে খিচটুকু দেখা দেবার উপক্রম হয়েছিল আর গৌরের বোকামিতে যা প্রায় মারাত্মক হতে চলেছিল আমরা সবাই কোনো রকমে তাপ্পি দিয়ে সে বিপদ কাটিয়েছি ঝালের ইলিশটা কাঁটা বেছে মুখে তুলতে তুলতে ঘনাদা যেন চোখ দুটো ছোট করে ফেলেছিলেন তারপর ঈষৎ সন্দিগ্ধভাবে বলেছিলেন ইলিশটা কোথাকার হে কে কেন ও গঙ্গার আমরা সমস্যারে জানিয়েছিলাম ওহ ভুরু কুচকেছিলেন ঘনাদা ঠিক গঙ্গার বলে তো মনে হচ্ছে না টেমস কি সেন নদীর হবে তাহলে গৌর বিয়ারা রসিকতা করে ফেলেছিল ঘনাদার মুখে ঘন ঘটা শুরু হওয়ার আগেই আমরা যেন ব্যস্ত হয়ে গৌরকে ধমক দিয়ে বলেছিলাম ঠাটার কথা নয় মাছটা তেমন টাটকা মনে হচ্ছে না না ঘনাদা আমাদের বেশ একটু ঠ করে দিয়ে ঘনাদা বলেছিলেন না টাটকা হবে না কেন তবে গঙ্গার বদলে যেন রূপনারায়ণের তার পাচ্ছি গৌর আবার কি বলতে যাচ্ছিল তাকে সে সুযোগ না দিয়ে আমরা ঘনাদাকে সমর্থন জানিয়ে বলেছি আপনি ঠিকই ধরেছেন আনারি তক্তাঘাটের নামে আমাদের কোলাঘাটি চালিয়ে দিয়েছে হয়তো বানচাল হতে হতে সামলে নিয়ে তারপর ঘনাদাকে এতটুকু সন্দেহ করবার সুযোগ না দিয়ে টার্কিশ সিগারেটের লোভে লোভে দোতলার আড্ডা ঘরে এনে তুলেছি শিশির খাবার সময় টোপটি ফেলেছিল ঘনাদা ঝোল ঝাল ছাড়িয়ে ডিমের অম্বলটা পর্যন্ত পৌঁছেছেন তখন হঠাৎ যেন একটা কথা মনে পড়ায় লজ্জিত হওয়ার শুরুই বলেছিল বড্ড ভুল হয়ে গেছে ছি ছি টিনটা বদলে আনতেই মনে নেই ঘনাদা শুধু মুখ তুলে চেয়েছেন তার হয়ে আমরাই জিজ্ঞাসা করেছি কিসের টিন কিসের আবার শিশির নিজেই এবার যেন বিরক্ত হয়ে বলেছে সিগারেটের টিন কাল দোকানে গেছিলাম কি একটা টার্কি সিগারেটের টিন দিয়ে দিয়েছে না জানিয়ে আজ বদলে আনতে ভুলে গেছি টার্কিশ সিগারেটের টিন বদলে আনবে ঘনাদার গলায় অনুকম্পা মেশানো ব্যাঙ্গের সুরেই আমরা খুশি হয়ে উঠেছি শিশির যেন একটু ধোকায় পরে জিজ্ঞাসা করেছে বদলাবার দরকার নেই নাকি আপনি তাহলে দেখুন না একটু চেখে সেই লোভে লোভেই আড্ডা ঘরে তুলে এনে তার মৌরসি কেদারাটিতে ঘনাদাকে বসিয়ে শিশির নিজের কামরায় গেছে সিগারেটের টিন আনতে সিগারেটের টিন সে এনেছে ঠিকই কিন্তু সেই সঙ্গে ঘনাদাকে কুপোকাত করবার সেই জ্যান্ত বোমাটি সিগারেটের টিনটা খুলে শিশির বিনীতভাবে ঘনাদার দিকে বাড়িয়ে দিয়েছে কিন্তু ঘনাদা তা থেকে সিগারেট তুলতে গিয়েও থমকে থেমে গেছেন তার দৃষ্টি শিশিরের সঙ্গে যে মূর্তিটা বিনা নোটিসে এ ঘরে এসে হাজির তার দিকে শুধু ঘনাদারই নয় আমাদেরও যেন চমকে লোকটির দিকে তাকিয়ে তাজ্জব হতে হয়েছে প্যান্ট শার্ট পরা ছোটখাটো রোগা পটকা একটি মানুষ কিন্তু চেহারা দেখে নয় তার মুখের বুলিতেই আমরা যেন হতভম্ব শিশিরের পিছু পিছু ঘরে ঢুকেই ঘনাদাকে দেখে যা বলেছে তাতে দিশাহারা হবারই কথা বলেছে সলা মাহাট মালাম সি আপনা মান ইয়া কামু হ্যাঁ এই লোকটির কথাই আপনাকে বলবো ভেবেছিলাম শিশির যেন নেহাত তুচ্ছ একটা খবর দিয়েছে কদিন ধরে রোজ বিকেলে এসে কিচির মিচির করে কি যেন বলে ইংরাজি বাংলা হিন্দি উড়িয়া কোনো ভাষা বলেই ওকে কিছু বোঝাতে পারিনি কিচিরমিচিরের ভেতর আপনার নামটা যেন দু একবার শুনে ওকে আজ ধরে রেখেছি আপনার সঙ্গে দেখা করিয়ে দেব বলে ঘনাদার হাতটা তখনও থমকে আছে তিনটার ওপর চোখ দুটো যেন আরও কোঁচকানো আমাদের নতুন অতিথি হাসি মুখে ঘনাদার দিকে ফিরে আবার বলেছে জাং আন তাকট সায়া বোকাহ নমুহ সোহ ঘনাদার সিগারেটটা এবার তুলে নিয়েছেন টিন থেকে তারপর যা একটি প্যাঁচ ছাড়বার চেষ্টা করেছেন তাতে প্রথমটা একটু ভাবনাই হয়েছে সব আয়োজন বুঝি গোড়াতেই ভেস্তে যায় এই ভয় আমাদের নতুন অতিথির কিচির মিচিরের ঠেলায় দিশাহারা হয় বোধহয় ঘনাদা হঠাৎ গলায় ঢেউ খেলানো সুর তুলে আমাদের ভরকে দিতে চেয়েছেন পাল্টা জবাবে তিনি ছেড়েছেন ঢেউ খেলানো সুরে ওই প্রলাপটুকু ছেড়ে একটু থেমে তিনি আবার বলেছেন দয়ঙ্গি তং উ আ ই আ উয়াং হ আ ঘনাদা তারপর শিশিরের হাত থেকে দেশলাইটা প্রায় টেনে নিয়ে যতক্ষণ সিগারেটটা ধরিয়েছেন ততক্ষণে আমাদের নতুন অতিথির মুখের দিকে চেয়ে আমরা একটু প্রমাদ গুনেছি নিশ্চয়ই আমাদের নতুন অতিথিকে একটু ভ্যাবাচাকাই মনে হয়েছে এত শেখানো পড়ানো সত্ত্বেও ঘনাদার এই সস্তা প্যাঁচেই ভদ্রলোক কাবু হবেন নাকি তাহলেই তো সবকিছু ভণ্ডুল ভদ্রলোক আসলে বাঙালি নাম অভয় দাস কিন্তু তিন পুরুষ মালয়ে কাটিয়ে পুরোনা হন প্রায় বারো আনাই ম্যালে হয়ে গেছেন বাংলা জানেন না এমন নয় কিন্তু ম্যালেটাই মাতৃভাষা বলা উচিত শিশিরের মামাতো ভাইয়ের বন্ধু ই একটা ব্যবসার কাজে মাসখানেকের জন্য ভারতবর্ষে এসেছেন মামার বাড়ি গিয়ে ভদ্রলোকের পরিচয় পেয়েই শিশিরের মাথায় আজকের ফন্দিটা এসেছে তারপর সবাই মিলে সেটা চেঁচে ছুলে পালিশ করে ভদ্রলোককে ভালো করে তালিম দিয়ে আজকের আসরে এনে হাজির করেছি এত কাণ্ডের পর ঘনাদার এই সামান্য চালাকির কাছে হার মানা তো কিছুতেই উচিত নয় অভয় দাসের খাটি ম্যালে বুকনির মাথামুন্ডু না বুঝে মরিয়া হয়ে ঘনাদা যে আবল তাবল সুর ধরেছেন সে বিষয়ে আমাদের তখন কোনো সন্দেহ নেই ঘনাদার এই ধাপ্পায় আর খানিকক্ষণ অটল থাকলেই তাকে নিঘাত জব্দ হতে হবে অভয় দাস আরেকটু যদি ধৈর্য ধরে থাকেন অভয় দাস আমাদের মুখ রক্ষা করলেন প্রথমটা কেমন ফ্যাঁকাশে মেরে গেলেও আমাদের মুখে চকিতে একবার চোখ বুলিয়ে দিয়ে জোর পেয়ে ঘনাদার সিগারেট ধরানো শেষ হতে না হতেই তিনি আবার শুরু করলেন সায়া টিডা মং টি মিনটা বিচারি প্লান প্লান্ট ঘনাদার কাত হতে আর বেশি দেরি নেই তা তার পরের সুর তোলা থেকেই যেন বোঝা গেল তিনি মান বাঁচাবার শেষ চেষ্টাতেই যেন একটা লম্বা কাঁদুনে সুরে ছাড়লেন তু হয়ে গোয়া মিয়ান এই হওয়ার মাঝেই হঠাৎ চমকে উঠলাম সেই শ্রীমান হুলোর নেপথ্য সঙ্গীত লহরীতে ঘনাদাও যেন স্তম্ভিত হয়ে থেমে গিয়ে কান খাড়া করেছেন সে কান খাড়া করবার ভেতরের চালাকিটুকু তখন সত্যিই ধরতে পারিনি ঘনাদার ফাঁকা আওয়াজ যে বেফজুল হয়েছে তা বোঝাতে শেষ কিস্তি ঠালবার জন্যে অভয় দাসকে চোখের ইশারা করলাম অভয়দাস সহজ সহজসায় তার পরের ক্ষেপের গোলাবর্ষণ করতে যাচ্ছেন হঠাৎ ঘনাদা ভ্রুকুটি করে হাত তুলে তাকে থামালেন হলো কি ভ্রুকুটির সম্মান রেখেও না বলে পারলাম না ও তো কোথায় কোনো হুলো চেঁচাচ্ছে হ্যাঁ তাই ঘনাদা যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বীকার করলেন কৌতুকের সঙ্গে কৌতূহলও একটু আর না মিশে পারে শিবু জিজ্ঞাসা করলে আপনি কি ভেবেছিলেন কেউ আলাপ করছে ভাবলেন বোধ হয় আমি বিমূঢ় বিস্ময় প্রকাশ করে আরো কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু ঘনাদা তার সুযোগ দিলেন না আমার অসাবধানে এগিয়ে দেওয়া কথার ছুতোটুকু ধরেই আমাদের ফাঁকটুকু কেটে পিছলে বেরিয়ে গেলেন হ্যাঁ ভাষাই ভেবেছিলাম ঘনাদা আমার মুখের কথার ওপর যেন থাবড়া দিয়ে বললেন আর ও ভাষা ব্যবহার করবার মতো কে এই শহরে আসতে পারে ভেবেই অবাক হচ্ছিলাম তারপর অবশ্য নিজের ভুলটা বুঝলাম ওটা সে ভাষা নয় শুধু হুলোরই ডাক তখনও সাবধান হয়ে ঘনাদাকে আবার চেপে ধরবার সময় ছিল কিন্তু তার পারলাম কই হঠাৎ বেভাস কথা শিশিরের মুখ দিয়ে বাঁকা সুরে বেরিয়ে গেল ওরকম ভাষাও তাহলে আছে কাদের আর ঘনাদাকে পায় কে লোহার শিকল দিয়েও তখন তাকে আর ধরে রাখবার নয় শিশিরের ওই শেষ প্রশ্নের জবাবে গম্ভীর মুখে তিনি বললেন অর্সিনাস অর্কার আর অর্সিনাস অর্কা শুনে আমাদের হামুক বোঝবার আগেই শুরু করে দিলেন সেদিন ওই ভাষা শুধু আমাকেই প্রাণে বাঁচায়নি দুনিয়ার সবচেয়ে ওঁচা খুনে এক ঠকবাজের হাত থেকে তিনশো বছর আগেকার এক ডোবা জাহাজের অমূল্য সব সম্পদ রক্ষা করেছে সেই খুনের ঠকবাজের নাম হল কাউন্ট কার্নেরা তার আসল পরিচয় কিন্তু তখনও খুব কম লোকই জানত ইউরোপের নানা মিউজিয়ামে কাউন্ট কার্নেরা নামে একজন বদান্য শিল্পপ্রেমিকের নাম কিছু কিছু মূল্যবান শিল্প নিদর্শনের সঙ্গে জড়িত দেখা যায় কোথাও দামি একটা আধুনিক ভাস্কর্য কোথাও অতি প্রাচীন দুষ্প্রাপ্য ধাতুর পাত্র কোথাও গ্রিক ভাষার প্রাচীন পাণ্ডুলিপি কোথাও বা ভারতীয় বিরল প্রাচীন বিগ্রহ দান করে নানা মিউজিয়ামকে তিনি কৃতজ্ঞ করে রেখেছেন তখন কিছুদিনের জন্যে আমেরিকার একেবারে পশ্চিম উপকূলে ব্রেমার্টন শহরে গ্রেহ্যাম বলে একজন স্যামন মাছ ধরা সামুদ্রিক জেলেদের সর্দারের অতিথি হয়ে আছি হঠাৎ সেইখানেই একদিন একটা কেবল পৌঁছালো সাংকেতিক লিপিতে পাঠানো অবশ্য তারটা অনুবাদ করে যা জানলাম তা অপ্রত্যাশিত তারটি এই স্পেনের তিনশো বছর আগেকার ডুবো জাহাজের ঐশ্বর্য উদ্ধার করবার উৎসাহ যদি থাকে তাহলে বারবুডা চলে এসো লোম্যান এই কেবল পেয়ে সত্যি একটু অবাক হলাম সাংকেতিক লিপিতেই তার পাঠানো হয়েছে সত্যি কিন্তু এরকম একটা খবর কোনো গোপন কোডে পাঠানো তো নিরাপদ একেবারে নয় এই ধরনের গুপ্ত খবর জানাবার জন্য একটা আন্তর্জাতিক গুন্ডার দল তো যে কোনো শয়তানি করতে প্রস্তুত লোমান একদিকে ছোটগ্রস্ত হলেও এরকম আহমক নয় বলেই জানি একেবারে জায়গার নাম জানিয়ে কেবল করা তার পক্ষে অস্বাভাবিক জীবনের শ্রেষ্ঠ বছরগুলো ডুবোজাহাজের ঐশ্বর্য উদ্ধারের নেশায় একরকম বৃথায় নষ্ট করে হয়তো তার মাথার সামান্য ছিট এখন সত্যিকার গোলমাল হয়ে দাঁড়িয়েছে কাণ্ডজ্ঞান হয়ে গেছে ঝাপসা তা না হলে এরকম একটা দাওয়ের হদিশ সত্যিই পেলে লোমানের তো সশরীরে আমার কাছে ছুটে আসবার কথা বিশ্বাস করে এরকম খবর চিঠিতে বা তারে বেতারে সে কিছুতেই জানাবে না লোম্যানের এই সাংঘাতিক নেশার সঙ্গে তাল দিতে অনেকবার অনেক জায়গাতেই বুনো হাঁসের পিছনে ছোটায় তার সঙ্গী হয়েছিলাম বেশিরভাগই ভুয়ো খবর পেয়ে তোরজোর আর হয়রানির সার হয়েছে ডোবা জাহাজের সন্ধান মিলেছে ঠিকই কিন্তু কটা পচা তক্তা তার মোর্চে ধরা নাট বল্টু বা শিকলি ছাড়া তা থেকে উদ্ধার করবার কিছু পায়নি লোমন আমাদের তুলনায় মুখে রূপর চামচে নিয়ে জন্মেছিল তার বাবা টেক্সাসে তেলের খনির যে সম্পত্তি তার জন্য রেখে দিয়ে গেছিলেন এমন আজগুবি নেশা না ধরলে তা দিয়ে ইউরোপ আমেরিকাতে হেসে খেলে পায়ের ওপর পা দিয়ে সে কাটিয়ে দিতে পারত কিন্তু এই ডোবা জাহাজের ঐশ্বর্য উদ্ধারের নেশায় লোমন তার প্রায় সবকিছুই ধীরে ধীরে খুইয়েছে বড় আর ছোট অ্যান্টিলিজের দ্বীপগুলোর মাঝে ক্যারিবিয়ান সমুদ্রে ডোবা জাহাজ থেকে ওঠার বদলে তার সমস্ত পয়সাকড়ি ডুবেছে বলা যায় ওই ক্যারিবিয়ানই আমেরিকা প্রথম আবিষ্কৃত হওয়ার পর থেকে অন্তত তিনশো বছর ধরে দুর্দান্ত সব বোম্বেটেতে লীলাভূমি ছিল ইংরেজ Portuguese Spanish French Dutch Italian পশ্চিম দুনিয়া যত দুশ্মন সব দল বেঁধে তখন তাদের বোম্বেটে জাহাজ নিয়ে ওই অঞ্চল লুটে বেরিয়েছে তাদের সেই লুটের জাহাজও কখনো কখনো বেকায়দায় পড়ে ডুবে গেছে রাজার ঐশ্বর্য বুকে নিয়ে সেসব ডোবা জাহাজের একটা সন্ধান পেয়ে তার ঐশ্বর্যের ভাণ্ডারে নাগাল পেলে মার্কিন ধনকুবেরদের ওপরও টেক্কা দেওয়া যায় অনেকের ওরকম ভাগ্য সত্যি হয়েছে কিন্তু লোমেন অভাগাদের একজন সম্পদের চেয়ে এরকম একটা অজানা ডুবো জাহাজ খুঁজে বার করবার বাহাদুরি তার কাছে বড় বলেই ভাগ্য যেন তাকে নিয়ে নির্মম ঠাট্টাই করে এসেছে এই পর্যন্ত লোম্যানের এই নেশা ছাড়াবার চেষ্টা করেছিলাম প্রথম প্রথম তারপর এই নেশাই তার জীবন জেনে নিরস্ত হয়েছি বহুদিন তার অবশ্য কোনো খোঁজখবর পায়নি হঠাৎ এ কেবল পেয়ে একটু ধোকা লাগলেও বারবুডা দ্বীপে রওনা না হয়ে পারলাম না তার আগে একদিন শুধু গেছিলাম ভ্যাঙ্কুভারের সরকারি অ্যাকোয়ারিয়ামের কিউরেটরের সঙ্গে দেখা করতে একটা জিনিস ধার নিতে কোথায় ব্রেমারটন আর কোথায় বারবুদা দ্বীপ স্টেটসের উত্তর পশ্চিমে প্রশান্ত মহাসাগরের কুল থেকে একেবারে মহাদেশ পেরিয়ে দক্ষিণ পূর্বের আটলান্টিক সমুদ্রে ছোট অ্যান্টিলিস দ্বীপপুঞ্জের একটি বালির দানার মতো দ্বীপ দ্বীপটা ব্রিটেনের অধীন পঁচিশ মাইল দক্ষিণে আন্টিগুয়া দ্বীপটি থেকেই পরিচালিত হয় নেহাতি খুদে একটা ডাঙা সর্বসাকুল্যে বাষট্টি বর্গ মাইল হাজার দুয়েক মাত্র মানুষের বাস তারা বেশিরভাগই তুলোর চাষ আর ঘোড়া গরু গাধা মিউল পালন করে তাতেও দ্বীপটার কেমন নির্জন তপবন গোছের চেহারা এক হয়েছে পশ্চিমে প্রবালের বেড়ায় ঘেরা সুন্দর একটি নীল লেগুন সে লেগুনে জেলেরা মাছ ধরে আর তার তীরের উপবনে এখনো বুনো হরিণ একটা আর্তা দেখা যায় কিন্তু যা ভয় করেছিলাম তাই ঠিক কেবলটায় কিছু গোলমাল আছে কোথায় সে দ্বীপে লোমেন এই দ্বীপটি প্রায় দুশো বছর ধরে কড্রিংটন নামে এক পরিবারের দখলে ছিল এখন অবশ্যই এটা ব্রিটেনের খাস সরকারি সম্পত্তি কড্রিংটন পরিবারের এক বংশধর সেখানে নুন আর ফসফেট অফ লাইমের চালানি কারবার করেন আগেকার পরিচয় তারই অতিথি হয়েছিলাম তিনি তো লোম্যানের কেবলের কথা শুনে অবাক বললেন লোম্যান এখানে এলে আমি জানতে পারতাম না আমাকে লুকিয়ে সে এখানে থাকবে কোথায় আর কেন কেন আর কোথায় সে রাত্রেই জানতে পারলাম অতিথি হিসেবে এখানে বারবারির একটি বড় ঘর আমার থাকার জন্য বরাদ্দ হয়েছিল মাঝরাত্রে সবে একটু তন্দ্রা এসেছে এমন সময় দরজায় মৃদু একটা টোকার শব্দ শুনলাম যেন খুব সন্তর্পণে কি আমার ডাকছে এ দ্বীপে এমন গোপনে আমার সঙ্গে দেখা করবার চেষ্টা কে করতে পারে ভেবে অবাক হয়ে পিস্তলটা বালিশের তলা থেকে বার করতে গিয়েও আর করলাম না সেই ভুলেই অসন্দিগ্ধভাবে দরজা খোলার সঙ্গে সঙ্গেই পেটের ওপর একটা পিস্তলের খোঁচা টের পেলাম সেই সঙ্গে চাঁপা গলায় হুকুম গোলমাল না করে যেমন আছো চলে এসো তাই গেলাম হেঁটে লেগুন পর্যন্ত তারপর ছোট একটি মোটর বোটে লেগুনের প্রবাল দেওয়ালের ফাঁক দিয়ে পেরিয়ে খোলা সমুদ্রের একটি মাঝারি মাপে স্টিমারে স্টিমারটি যে সমুদ্রের তলায় ডুবুরি নামাবার জন্যেই তৈরি তার চাঁদনি আলোর রাত্রে তার গরম দেখেই বুঝলাম স্টিমারের সবাই আমাকে প্রায় সমাদর করেই খাস কামরায় নিয়ে গিয়ে বসালো তারপর যিনি হাসি মুখে এসে ঢুকলেন তিনি আমার অচেনা নন আপনি কাউন্ট কর্নেরা আমি যেন আকাশ থেকে পড়ে বললাম আপনি ডাকছেন জানলে আমি তো নিজে থেকেই ছুটে আসতাম আমায় এমন করে পিস্তল উঁচে ধরে আনবার দরকার ছিল কি তাই এনেছে বুঝি কাউন্ট যেন অবাক তেমনি মর্মাহত আমার সামনেই তারপর বেয়াদব অনুচরদের এই মারেন তো সেই মারেন তাদের গালাগাল দিয়ে বিদায় করে নিরিবিলি কামরা এক গলা নামিয়ে বলেন এই রহস্যের মানেটা কি বলুন তো দাস লুম্যানের এরকম কেবেলের মানে কি আপনাকেও কেবেল করেছে বুঝি ন্যাকাশে জিজ্ঞাসা করল কি বলেছে তাতে বলেছে বালপুরা দ্বীপে আসতে কাউন্ট কার্নেরা কিন্তু বিমুড়ের মতো জানালেন শুধু তাই নয় যে ডোবা জাহাজের খোঁজ পেয়েছে কোথায় তা আছে তার হদিস দেওয়া মানচিত্র পাঠিয়ে দিয়েছে তাই নাকি আমি একেবারে আহ্লাদে আটখানা হয়ে উঠলাম তাহলে তার দেরি কিসের ডুবুরি জাহাজ তো নিয়েই এসেছেন কাজ শুরু করে দিন হ্যাঁ তা তো দেওয়াই যায় তবে মুশকিল হয়েছে এই যে ম্যাপটাও সাংকেতিকভাবে আঁকা গুপ্ত হদিস না জানলেও ম্যাপ দেখে ডোবা জাহাজের অবস্থান সঠিক জানা যাবে না বারবুটের চারিদিকে সমস্ত সমুদ্রের তলা তো আর খুঁজে বেড়াতে পারি না তা পারেন না বটে আমি যেন কাউন্ট কর্নেলের মনের কথাটা এতক্ষণে বুঝে বললাম তাই আমাকে ডেকে আনানো কেমন লুমনের গোপন কোড আর যদি কেউ জানে তো আমারই জানা সম্ভব তা ঠিকই তো করেছেন নিয়ে আসুন লোমানের ম্যাপ ওর গুপ্ত সংকেত বার করে দিচ্ছি এক্ষুনি কাউন্ট কার্নেরাকে এবার সত্যি একটু হতভম্ব হতে হলো আমার মুখে এ ধরনের কথা তিনি আশাই করতে পারেননি একটু সন্দিগ্ধভাবে আমাকে লক্ষ্য করে বললেন আমার ভয় হচ্ছিল লোম্যান নিজে উপস্থিত না থাকলে হয়তো আপনি এই সাংকেতিক ম্যাপের অর্থ বলতে চাইবেনই না কেন চাইব না আমি যেন অবাক হলাম লোম্যান থাকলে সেই তো ম্যাপের মানে বলে দিত আমাকে দরকারই হতো না কিন্তু লোম্যানই বা গেল কোথায় বলুন তো আপনাকে আমাকে এরকম কেবল করার পর নিজে গা ঢাকা দিয়ে আছে কেন তাই তো বুঝতে পারছি না কাউন্ট কার্নেরা যেন ভাবনায় ঘুম হচ্ছে না এমন মুখ করবার চেষ্টা করে বললেন তার তো আমাদের আগেই এখানে পৌঁছবার কথা আচ্ছা যেন হঠাৎ একটা দুর্ভাবনা আমার মাথায় এলো লৌমান কোনো দুশ্মনের হাতে পড়েনি তো কি রকম প্রায় চমকে উঠলেও কাউন্ট সেটা গোপন করে যেন না বোঝার ভান করলেন এই ধরুন আমিও ধৈর্য ধরে বোঝানো শুরু করলাম লোমেন যে সারা জীবনের চেষ্টার পর এবার পোর্টো পেড্রোর সত্যি সন্ধান পেয়েছে এ খবর যদি আমাকে কিন্তু কথা শেষ করতে দিলেন না কাউন্ট কার্নেরা কথার মাঝখানেই বাধা দিয়ে বললেন পোর্টো পেড্রো লুমেনের ম্যাপে যে জাহাজের হদিশ আছে তা পোর্টো পেড্রো বলে আপনার অনুমান চেষ্টা করা সত্ত্বেও কাউন্ট তার উত্তেজনাটা তখন আর লুকোতে পারছেন না আমি একটু যেন উদাসীনভাবে বললাম অনুমান কেন হবে আমি জানি পেড্রোর সন্ধানই ও পেয়েছে এতদিনে ষোলোশো অষ্টআশি সালে তখনকার দিনের হিসেবেও দু কোটি টাকার সোনায় বোঝাই হয়ে জাহাজটি মধ্য আমেরিকা থেকে স্পেনে যাওয়ার পথে ডুবে যায় কোনো জলদস্যুর হাতে যে সে জাহাজ পড়েনি সেটা ঠিক পড়লে তারা বড়াই করে তা জানিয়ে যেত জাহাজটা ডুবেই গেছে কোথাও ইংরেজ ফরাসি ও সাধারণ বম্বেটেদের এড়াবার জন্যেই স্পেনের এইসব জাহাজ তখন সিধে পথ ছেড়ে আঁকাবাঁকা পথে স্পেনে পাড়ি দিত বোম্বেটিদের হাতে না পড়লেও পোর্টো পেড্রো কোথায় যে ডুবে যায় এতকাল ধরে দেশ বিদেশের বহু লোক বৃথায় সন্ধান করে ফিরেছে সন্ধানটা দক্ষিণ বাহামার দ্বীপগুলোর ভেতরই বেশিরভাগ চালান হয়েছে কারণ নব আবিষ্কৃত মধ্য আমেরিকা থেকে লুট করা সোনাদানা নিয়ে স্পেনের জাহাজ এসব পথেই লুকিয়ে দেশে ফেরবার চেষ্টা করত মাত্র কয়েক বছর হলো আমার পরামর্শে দক্ষিণ বাহামা ছেড়ে ছোট অ্যান্টিলিজের লিভার ডিপগুলোতে লোম্যান সন্ধান চালাতে শুরু করে সে যে পোর্টো পেড্রোর সন্ধানই পেয়েছে এই বিষয়ে আমার সন্দেহ নেই আর তার সে আবিষ্কারের খবর ঘুণাক্ষরে কোনো রকমে জেনে জুলুম জবরদস্তিতেও তার হদিশ আদায় করতে কোনো দুশ্মনী সম্ভবত তাকে ধরে রেখেছে কাউন্ট যেন কি বলতে যাচ্ছিলেন তাকে বাধা দিয়ে আবার বললাম আপনি কথাটা বিশ্বাসই করতে পারছেন না জানি কাউন্ট কিন্তু সবাইকে নিজের মতো ভাববেন না আপনার মতো মহৎ উদার কজন আছে যে কোনো স্বার্থ ছাড়াই শুধু লো মানের একটা কেবল পেয়ে তাকে সাহায্য করবার জন্যে নিজের বিশেষভাবে তৈরি ডুবুরি জাহাজটা নিয়ে ছুটে আসবে এই রকম ডোবা জাহাজের সন্ধানী ভালো লোক যেমন আছে তেমনি শয়তানও আছে অনেক তাদেরই কেউ বন্ধু সেজে সাহায্য করবার ছলে লোম্যানকে বন্দি করে রেখেছে বলে আমার বিশ্বাস আমার লম্বা বক্তৃতায় কাউন্ট যে ক্রমশ অস্থির হয়ে উঠেছে তা বুঝে ইচ্ছা করে সেটা বাড়িয়ে গেছি এবার একটু থামতেই কাউন্ট অধৈর্যের স্বরে বলে উঠলেন আমার আপনার অনুমান যদি ঠিক হয় তাহলে তো আর দেরি করা চলে না জাহাজটার খোঁজ যত তাড়াতাড়ি সম্ভব করতে হয় লুমেনের জন্য অপেক্ষা না করে আমি যেন মৃদু একটা আপত্তি তুললাম তার জন্য অপেক্ষা করতে গেলে তো সব খোয়াতে হতে পারে কাউন্ট আমায় বোঝাতে ব্যস্ত হয়ে উঠলেন যে দুশ্মনের কথা ভাবছেন সে তো জুলুম করে হদিশ আদায় করে ইতিমধ্যে নিজের নামেই খোদ ব্রিটিশ সরকারের কাছে এই অঞ্চলের ডোবা সম্পদ খোঁজার লাইসেন্স আনিয়ে নিতে পারে তখন লোম্যান তো পুরোপুরি ফাঁকে পড়বে ঠিক বলেছেন আমি যেন তার কথায় একেবারে জল বুঝে বললাম আমাদের নিজেদেরও লাইসেন্স যখন নেই তখন এই বেলা সময় থাকতে ডোবা জাহাজ থেকে যা পারি সরিয়ে নিই কি বলেন চোখে একটু সন্দেহ ছায়া থাকলেও পাউন্ড আমার কথায় যেন হাতে হাতে চাঁদ পেয়ে পাশে রাখা একটা ফোলিও জিপ টেনে খুলে ফেলে তার ভেতর থেকেই লোমানের গোপন ম্যাপটা বার হলো ম্যাপটা হাতে নিয়ে একটু চোখ বুলিয়ে বললাম আপনার কোনো ভাবনা নেই আধ ঘন্টার মধ্যেই এই ম্যাপের রহস্য ভেদ করে দিচ্ছি তাই করলাম তারপর সেই দিন বিকালেই কাউন্ট কার্নের আর বিশেষ স্টিমার বারবুডার উত্তর পশ্চিমে সমুদ্রের এক জায়গায় আমার নির্দেশে গিয়ে থামল কাউন্টো তখনই দুবুরি নামিয়ে ডোবা পোর্টো পেদ্রো সোনার তাল দুটতে উদ্গ্রীব তার উৎসাহে একটু বাধা দিয়ে বোঝালাম যে ম্যাপের হদিস মতো পোর্টো পেড্রোর ডোবা কঙ্কাল সত্যি ওখানে আছে কিনা আগে একবার নিজেদের দেখে আসা দরকার তা না হলে সত্যি ম্যাপের গুপ্ত সংকেত ধরতে পেরেছি কিনা বুঝবো কি করে নিজেই তারপর চোখে ঠুলি চশমা মুখে অ্যাকোয়া লাংস মানে ওই জলের নকল ফুসফুস আর হাতে পায়ে ফ্লিপার লাগিয়ে সমুদ্রে নামলাম শুধু একটা ছোট টাইট ব্যাগ সঙ্গে নিয়ে ব্যাগটা কিসের জন্য জিজ্ঞাসা করেছিলেন কাউন্ট হেসে বলেছিলাম সোনার নমুনা আনতে সে নমুনা পরীক্ষা করে আপনাকেই ফেরত দেব ভাবনা নেই কাউন্টার আপত্তি করেননি সমুদ্রের জলে নেবে ডুব সাঁতারে পোর্টো পেড্রোর পচা গলা সামুদ্রিক আগাছায় ঢাকা তিনশো বছরের পুরনো কাঠামোটা খুঁজে বার করতে দেরি হয়নি দেরি হয়েছে আরো দুটো কাজে তার মধ্যে একটা হলো জলের নিচেই জাহাজের পিছন দিকে গিয়ে তলায় কয়েকটি টোকা দেওয়া সে টোকা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কোনো সাড়া না পেয়ে সত্যি একটু ভয় পেয়েছিলাম আমার অনুমান কি তাহলে সবই ভুল কিন্তু ভুল যে নয় তার প্রমাণ পেয়েছিলাম ভেতর থেকে টোকার জবাব আসায় সাধারণ জাহাজ হলে নাগাল পেতাম না কিন্তু ডুবুরি নামাবার কাজের জন্যে বিশেষভাবে তৈরি বলে এই জাহাজের পিছন দিকে একটা পাল্লা দেওয়া জানলা গোছের আছে সেখান দিয়েই ডুবুরিরা নামে ওঠে আর সমুদ্রের তলায় খুঁজে যা পায় সেসব জিনিস তোলে সেই কাটা জানলার পাল্লা ঠেলে ভেতরে ঢুকতে খুব বেগ পেতে হলো না ডুবুরি সাজ নিয়ে তারপর প্রায় ডাঙায় ওঠা মাছের মতোই শুয়ে শুয়ে কেঁতরে কেঁতরে একটা বিশেষ কেবিনে গিয়ে পৌঁছালাম কাউন্ট কার্নেরার এই জাহাজে মাঝি মাল্লা ডুবুরির সংখ্যা খুব বেশি নয় পাহারা দেবার কোনো দরকার নেই জেনে সবাই তখন উপরের ডেকে আমার ডোবা জাহাজের খবর নিয়ে ফিরে ভেসে উঠবার জন্য অপেক্ষা করছে জাহাজের ধারে শেষ পর্যন্ত আবার ভেসে উঠলাম ঠিকই কিন্তু ধৈর্য হারিয়ে কাউন্ট কর্নেরা আমার খোঁজে অন্য ডুবুরি নামাবার ব্যবস্থা প্রায় যখন করতে যাচ্ছে তার আগে নয় আমায় ভেসে উঠতে দেখেই জাহাজ থেকে কাছি ঝুলিয়ে দেওয়া হয়েছিল সে কাছি ধরে উঠবার শক্তিটুকু যেন নেই এমনিভাবে কোনো মতে জাহাজের ডেক পর্যন্ত উঠে চিৎপাত হয়ে পড়লাম মুখ দিয়ে তখন আর কথা বার হচ্ছে না কাউন্ট কার্নেলের কাছে তখন আমি সোনার তালের মতোই দামি তার হুকুমে লোকজন আমায় ধরাধরি করে কাউন্টের খাস কামড়াতেই নিয়ে গিয়ে শুইয়ে দিল গরম গরম খাবার দাবার এলো আমায় চাঙ্গা করতে চাঙ্গা হলাম ঠিক সময় বুঝে প্রায় শেষ রাত্রে ভোর হতে আর তখন ঘন্টা দুয়েক বাকি কাউন্ট আমার মুখের ওপর ঝুঁকিয়ে আছেন তাকে আশ্বস্ত করে জানালাম পেড্রোর সন্ধান ঠিকই পাওয়া গেছে আমার ফিরতে দেরি হওয়ার যে অজুহাত দিলাম চোখ একটু কপালে উঠলেও কাউন্টকে তা হজম করতে হলো বললাম তিনশো বছরের পুরনো জাহাজের ভাঙা কঙ্কাল শুধু যত অক্টোপাসের বাসা তারা যেন চোখের ধনের মতো ডোবা জাহাজে সোনা আগলে আছে সেই একটা অক্টোপাসের নাক পাশ ছাড়িয়ে আসতে গিয়েই এ দশা হয়েছে কাউন্ট কার্নেরা নিজে কখনো সমুদ্রের তলায় নামেননি জানতাম সন্দেহ মনে হোক বা না হোক মুখ ফুটে কিছু তাই বলতে পারলেন না তাছাড়া আসল কার্যোদ্ধারের জন্য তিনি তখন ব্যাকুল আর ঘন্টা দুয়েক বাদে ভোর হলেই তার নিজের মাইনে করা ডুবুরি নামাবার তোড়জোড় করতে তখনই ব্যস্ত হয়ে উঠলেন ভোর হতে শরীরে একটু যেন জুত পেয়ে সকলের সঙ্গে আমিও ডেকে গিয়ে দাঁড়ালাম ডুবুরিরা তৈরি হয়ে গেছে নামবার জন্যে কাউন্ট হুকুম দিলেই হয় কাউন্ট রেলিংয়ের ধারে দাঁড়িয়ে সেই হুকুমই দিতে যাচ্ছেন এমন সময় হাত তুলে তাকে নিষেধ করে চেঁচিয়ে উঠলাম দাঁড়ান কাউন্ট সমুদ্রের জলে কাউকে নামতে বলবেন না কেন কাউন্ট কার্নেরার আসল চেহারা বেরিয়ে এলো এবার বাঁকানো নাকে মুখখানা যেন হিংস্র কন্ডর শকুনের মতো রেলিংয়ের ধারে তার কাছে গিয়ে দাঁড়িয়ে এবার বললাম আসল কথাই আপনাকে বলতে ভুলে গেছি পোর্টো পেট্রোর সোনা অন্য কারোর ছবার অধিকার নেই কেন ওই কটা অক্টোপাসের পাহারা কাউন্ট অবজ্ঞায় নাকটা আর একটু অক্টোপাস তার আবার ওষুধ আমাদের আছে সামান্য অক্টোপাসের কথা কে ভাবছে আমিও তাচ্ছিল্য ভরে বললাম পৃথিবীর সবচেয়ে ভীষণ পাহারাদারেরা ওই জাহাজ চোখে চোখে রেখেছে কেউ যেন এখানে সমুদ্রে না নামে তার মানে কাউন্ট জ্বলন্ত চোখে আমার দিকে চাইলেন এটা কি ধরনের রসিকতা রসিকতা কেন করবো কাউন্ট সবিনয়ে বললাম সত্যি পাহারাদারদের যে ডেকেছি তুই ডেকেছিস কাউন্টের গলা দিয়ে আগুনের হালকা বার হলো কোথায় সে পাহারাদার খুব বেশি দূরে নয় কাউন্ট তারা এবার এসে পড়ল বলে বটে কাউন্ট কর্নেরা এবার হিংস্র বিদ্রুপের হাসি হাসলেন তোর ডাকি তারা আসছে তাহলে পাহারাদার তারা কিরকম শুনি আগে চেহারাগুলো মোটেই সুবিধের নয় যেন দুঃখের সঙ্গে বললাম ওজন প্রায় একশো ত্রিশ চল্লিশ মন আর লম্বায় বিশ পঁচিশ ফুট তো বটেই হুম তাহলে মানুষ টানুষ নয় কারণ যেন এখন আমায় নিয়ে খেলিয়ে মজা করতে চাইলে আমি কিন্তু সরল মুখে বললাম না মানুষ নয় তবে পৃথিবীতে মানুষের পরই এমন বুদ্ধিমান প্রাণী নাকি আর নেই এমন দুর্দান্ত প্রাণী তোর ডাকে আসছে <laughs> কাউন্ট কার্নেরা হায়নার মতো হেসে উঠলেন এত তোর পোষ মানা <laughs> পোষ মানা কেন হবে কাউন্ট অর্সিনোসরকা পোষ মানা জীব নয় তবে ওদের ভাষাটা জানি তাই ডাক দিতেই আসছে আসছে কাউন্ট যেন আমায় পাদর না চাঁচাবার জন্য বললেন এখন তাহলে কি করতে হবে বেশি কিছু নয় যেন কুণ্ঠিতভাবে নিবেদন করলাম ডুবুরিদের নামতে মানা করে এ জাহাজ অ্যান্টিগুয়ায় ফিরিয়ে নিয়ে যেতে হবে আর তার আগে আপনার জলি বোটটা সমুদ্রে ভাসিয়ে তাতে আমার বন্ধু লোমানকে আপনার পকেটের ম্যাপটা সমেত তুলে দিতে হবে আপনি আর আমি অবশ্য ওই জলি বোটেই থাকবো বারবুডা লেগুন তো এখান থেকে কম দূর নয় কাউন্ট কার্নেরা বোধহয় হতভম্ব হয়ে আমার কথায় বাধা দিতে ভুলে গেছিলেন এবার একেবারে যেন ফেটে পড়লেন রাগে কিন্তু হুঙ্কারটা তিনি ছাড়তে না ছাড়তেই জাহাজের মাস্তুল থেকে হাঁক এলো খুনে তিমি একপাল খুনে তিমি আসছে চতুর্দিক থেকে কাউন্ট নিজের অজান্তেই মুখটা দূর সমুদ্রের দিকে তুলেছিলেন সেখানে সাদা চোখেই তখন খুনে তিমির পাল দেখা যাচ্ছে সমুদ্রের হিংস্রতম হাঙরও এই খুনে তিমির পালের কাছে বাঘের তুলনায় বেড়ালের সমান যেমন হতবম্ব তেমনি রাগে আগুন হয়ে আমার থেকে মুখ ফেরাবার আগেই এক ঝটকায় কাউন্ট কার্নেরাকে নিয়ে রেলিং টোপকে সমুদ্রের জলে গিয়ে পড়লাম কাউন্টের অবস্থা তখন দেখবার মতো মুখখানা ফ্যাকাশে হয়ে গিয়েছে হঠাৎ এভাবে জলে পড়ার সঙ্গে অদূরে খুনে তিমির পালের কথা ভেবে পাগলের মতো কাউন্ট সাঁতরে আবার জাহাজ ধরবার চেষ্টা করতে যাচ্ছিলেন তাকে ধরে টেনে রাখলাম বললাম ও জাহাজে আমরা আর উঠবো না কাউন্ট খুনে তিমি অর্থাৎ অর্সিনাস অর্ক পাল এসে পড়লো বলে এখন ওরা এখানেই ঘুরবে ফিরবে অন্তত দিন সাথে সুতরাং লাখ টাকা দিলেও কোনো ডুবুরি জলে এখন নামবে না আপনাকে তাই আগে যা বলেছি তাই করতে হবে লো মানের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে এই জাহাজ দিয়ে সাহায্য করবার নাম করে সঙ্গে এনে বন্দি করে রেখেছেন নিজের কেবিনে তারপর তার ম্যাপের মানে মরে গেলেও সে জানাবে না বুঝে তার বন্ধু ও জুড়িদার আমাকে কেবল করে ডেকে এনেছেন কিন্তু তো সব শয়তানি আপনার ভেস্তে গেল কাউন্ট শুধু ওই খুনে তিমির জন্যে ভাগ্যিস ভ্যাঙ্কুভারের উত্তরে স্যামন শিকারীদের জালে ধরা পড়া একটা খুনে তিমির বিচিত্র সব ডাকের রেকর্ডটা কিছুদিন শুনে শুনে রপ্ত করেছিলাম কাল সন্ধ্যার পর সমুদ্রের তলায় নেবে সেই হুলোর চিৎকারের মতো সাহায্যের ডাকই দূর দূরান্তরে পাঠিয়ে দিই পাঁচ মাইল দূরে পর্যন্ত ওরা এই ডাক শুনতে পায় তাই আসছে এখন এই খুনে তিমির পেটেই যাবেন যা বলছি তাই শুনে ডুবুরি জাহাজ ফ্লোরিডা থেকে না এসে পৌঁছানো পর্যন্ত বারবুটা দ্বীপে কডরিংটনের অতিথি হবেন ভাবুন কাউন্ট আরেকবার আমার হাত ছাড়াবার বিফল চেষ্টা করে জাহাজের উপরে সাহায্যের আশা চাইল হেসে বললাম ওখান থেকে কোনো সাহায্যের আশা নেই কাউন্ট একবার চোখে খুনে তিমির ঝাঁক দেখে কেউ ওরা সমুদ্রে নামবে না আর যেভাবে আমি আপনাকে জড়িয়ে আছি তাতে গুলি চালানো ওদের পক্ষে নিরাপদ নয় সুতরাং এখনও যদি প্রাণে বাঁচতে চান জলিবোট নামিয়ে তাতে লোম্যানকে তুলে দিয়ে জাহাজ নিয়ে সোজা অ্যান্টিগোয়া দ্বীপে গিয়ে ওদের অপেক্ষা করতে বলুন তাই শেষ পর্যন্ত করেছিল কাউন্ট কার্নেরা পোর্টো পেড্রো সোনাদানা আর শয়তানের হাতে পড়েনি হঠাৎ ঘনাদা কেদারা ছেড়ে উঠে পড়ে বাইরের দরজার দিকে পা বাড়ালেন দরজার কাছে ফিরে দাঁড়িয়ে শিশিরের আনা নতুন অতিথির দিকে চেয়ে শুধু একবার বলে গেলেন স্লামাং তিঙ্গাল আমরা তখনও হতভম্ব শিশিরের ডেকে আনা অতিথি ঘনাদার ছেড়ে যাওয়া আরাম কেদারায় যেন ভেঙে পড়ে বললেন ছি ছি আগে আমায় বলতে হয় কি বলতে হয় আমরা একটু অপ্রসন্ন ঘনাদা সত্যিকার মেলে ভাষায় কুল না পেয়ে অমন হুলোর ডাকের ছুতোয় পিছলে পালাবেন তা কি জানি আরে না না ভদ্রলোক প্রতিবাদ করলেন জোরের সঙ্গে জানেন নাকি উনি ম্যালে ভাষার জবাব চীনে ভাষায় দিয়ে আমার লজ্জা দিয়ে গেলেন যে আমরা হা হয়ে ভদ্রলোকের দিকে তাকালাম তাহলে ও শিয়াল কুকুরের ঝগড়া যা শুনিয়েছিল তা ম্যালে আর চীনে ভাষার লড়াই আপনার ম্যালের জবাব ঘনাদা দিয়েছেন চীনে ভাষায় জিজ্ঞেসই করলাম হতভম্ব হয়ে তাই তো দিলে করুণ মুখে স্বীকার করলেন তিন পুরুষ মালয়ে কাটানো শিশিরের মামাতো ভাইয়ের বন্ধু অভয় দাস ভাষার লড়াই অভয় দাস ব্যাখ্যাও করলেন তারপর বললেন আমি প্রথমে বলেছিলাম সলা মাহাট মালাম সি আপনামান ইয়া কামু তার মানে হলো গুড ইভিনিং আপনার নাম কি তারপর ঘনাদা কাবু হয়েছেন মনে করে আবার বলেছিলাম জাং আন্তা কুটসায়া বুকা হনুম সু ওর মানে হলো ভয় পাবেন না আমি শত্রু নই ভেবেছিলাম আপনাদের ঘনাদা বুঝি ওতেই একেবারে কাত কাত তো নয় আমার হাত বোমার জবাবে এমন একটি আইসিবিএম ছাড়লেন যে আমি আর হালে পানি পাই না তিনি প্রথমে বললেন নি ই শেরসে ম্যালে নয় ভাষাটা চোস্ত চিনে আর তার মানে হলো তুমি কে চীনে ভাষা আমি সামান্যই জানি তার প্রথম প্রশ্নের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ঘনাদা আবার বললেন দা ইং দা অং ইউ আ ই আউ ইয়াং ওয়া ওর বাংলা মানে হলো দাঁড়াও দাঁড়াও আগে আমার একটা দেশলাই দরকার ঘনাদা যখন শিশিরের হাত থেকে দেশলাই নিয়ে সিগারেট ধরাচ্ছেন তখন লেজ গুটি আমি পালাতে পারলে বাঁচি তবু আপনাদের উস্কানিতে নিরুপায় হয়ে ঘনাদার কাছে হার স্বীকার করলাম বললাম সায়া আটটিডা মং আটটি মিনটা বিচারা প্লান প্লান অর্থাৎ আপনার কথা ঠিক বুঝতে পারছি না দয়া করে একটু আস্তে আস্তে বলুন ঘনাদা তখন বললেন চিংনি ইয়ং দিয়ান তু ইয়াও তু হয়ে ইয়া দা 花槐花、荧光花、ফাগুয়া ফাগুয়া হোয়া সিয়ান্দিয়ান হোয়া বেরবন হোয়া ওর মানে হলো বেশ মাথা হেলিয়ে কিংবা নেড়ে হ্যাঁ কি না জবাব দাও আমি এই সব ভাষা বলতে পারি ইংরেজি ফ্রেঞ্চ বর্মি জাপানি ঘনাদার তালিকা ওই জাপানি পর্যন্ত পৌঁছবার পর ঠিক মক্ষম সময় ওই হুলোরটা কি আমায় বাঁচিয়েছে অভয়দাস থামলেন আমাদের সকলের চোখ তখন ছানা পড়া অভয়দাস যা বললেন ম্যালে চীনে তরজার তাই কি সঠিক ব্যাখ্যা না ওই আরাম কেদারার গুণেই ঘনাদার ওপরেও টেক্কা দেওয়া হলো ম্যালে আর চীনে কারো জানা থাকলে বিচার করুন আমরা হাঁ করে একবার ভদ্রলোকের দিকে তাকালাম বলেন কি ইনি ঘনাদার উপযুক্ত জুড়িদার জুটল নাকি এতদিনে ভদ্রলোক আমাদের দৃষ্টি গ্রাহ্য না করে ক্লান্তভাবে বললেন একটা সিগারেট খাওয়াতে পারেন না শিশিরের স্পষ্ট জবাব শোনা গেল টিন এখন তেতলায় আপনারা শুনলেন প্রেমেন্দ্র মিত্রের ভাষা বাংলা গল্প পডকাস্টের এই এপিসোডটির বিশেষত্ব হল যে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন আমার পরম মিত্র শ্রী সৌরভ মিত্র সৌরভ পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু জীবনের আরও অন্যান্য ক্ষেত্রে সৌরভের মতো ক্রিয়েটিভ মানুষ খুব কমই দেখেছি আজকের মিউজিকের জন্য সৌরভকে অসংখ্য ধন্যবাদ সৌরভের নিজস্ব music podcast fractals sound of music এর লিঙ্ক পাবেন আমার ওয়েবসাইটে আশা করছি আপনারা অনেকেই বাংলা গল্প পডকাস্ট শুনছেন আমার স্বপ্ন এই বাংলা গল্প পডকাস্টকে বাংলা ভাষার একটি মহত্বপূর্ণ সম্পদ করে তোলা আপনারা যারা রোজকার হাজার ঝামেলায় আর বাংলা গল্প পড়ার সময় পান না যারা প্রবাসে বাংলা গল্পের বই হাতে পান না বা যারা পরের প্রজন্ম সামনে ফুটিয়ে তুলতে চান বাংলা ভাষার অপরূপ রূপ তাদের জন্যে এই বাংলা গল্প পডকাস্ট বাংলা গল্পের প্রত্যেকটি এপিসোডের পিছনে আমি ভালোবেসে দিই অনেকখানি সময় আপনাদের মতো শ্রোতাদের সমর্থন ছাড়া এই কাজ দীর্ঘদিন চালিয়ে যাওয়া একরকম অসম্ভব বাংলা গল্প পডকাস্ট আপনাদের কেমন লাগছে তা আমাকে লিখে জানান এবং বাংলা গল্প পডকাস্ট ওয়েবসাইটে পেপলের মাধ্যমে বাংলা গল্পকে ডোনেট করুন তাহলে আজকে এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেতে থাকব নমস্কার